قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون মুসা বলল তিনি নভমণ্ডল ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক যদি তোমরা বিশ্বাসী হও ফিরাউন তার পারিষদ বর্গকে বলল তোমরা কি শুনছ না قال ربكم ورب آبائكم الأولين মুসা বলল তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালন কর্তা ফিরাউন বলল তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসুলটি নিশ্চয়ই বদ্ধ পাগল قال মুসা বলল তিনি পূর্ব পশ্চিম ও আতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা যদি তোমরা বোঝো ফিরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব মুসা বলল আমি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি ফিরাউন বলল তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো অতপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করলেন তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল ফিরাউন তার পারিষদ বর্গকে বলল নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর সে তার জাদু বলে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে চায় অতএব তোমাদের মত কি قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم তারা বলল তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর উপস্থিত করে فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون অতপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্র করা হল এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল তোমরা সমবেত হও لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারাই বিজয়ী হয় যখন জাদুকররা আগমন করল তখন ফিরাউনকে বলল যদি আমরা বিজয়ী হই তবে আমরা পুরস্কার পাব তো ফিরাউন বলল হ্যাঁ এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে মুসা আলাহিসাল্লাম তাদেরকে বললেন নিক্ষেপ করো তোমরা যা নিক্ষেপ করবে অতপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল ফিরাউনের ইজ্জতের শপথ আমরাই বিজয়ী হব অতপর মুসা তার লাঠি নিক্ষেপ করল হঠাৎ তা তাদের অলেক কৃত্তিগুলোকে গ্রাস করতে লাগল তখন জাদুকররা সিজদায় নত হয়ে গেল তারা বলল আমরা রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসা ও হারুনের রব ফিরাউন বলল আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে নিশ্চয়ই সে তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব তারা বলল কোনো ক্ষতি নেই আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব আমরা আশা করি যে আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে অতপর ফিরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে وإنا لجميع حاذرون فأخرجناهم من جنات এবং আমরা সবাই সদা শঙ্কিত অতপর আমি ফিরাউনের দলকে তাদের বাগ বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধন ভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে এরূপই হয়েছিল এবং বনি ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক অতপর সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাৎ ধাবন করল যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল আমরা তো ধরা পড়ে গেলাম মুসা বলল কখনই নয় আমার সাথে আছেন আমার পালন কর্তা তিনি আমাকে পথ বলে দেবেন অতপর আমি মুসাকে আদেশ করলাম তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল আমি শেখায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম অতপর অপর দলটিকে নিমজ্জিত করলাম إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসে ছিল না আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন তোমরা কিসের ইবাদত করো قالوا نعبد أصناما فنظل لها عاكفين তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা কি তোমাদের উপকার করে কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি তারা এরূপই করত ইব্রাহিম বললেন তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা বিশ্ব পালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর তিনি আমাকে পথ প্রদর্শন করেন যিনি আমাকে আহার দেন এবং পানীয় দান করেন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতপর পুনর্জীবন দান করবেন يغفر لي خطيئتي يوم الدين আমি আশা করি তিনি বিচার দিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين হে আমার পালন কর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো এবং আমাকে নিয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার পিতাকে ক্ষমা করো সে তো পথভ্রষ্টদের অন্যতম تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান নাম ওকিল তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে অতপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান নামে এবং ইবলিশ বাহিনীর সকলকে قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালনকর্তা সমতুল্য গণ্য করতাম فما لنا من شافعين ولا صديق حميم আমাদেরকে দুষ্কর্মীরাই গোমরাহ করেছিল অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই فلو أن لنا كرة فنكون من المؤمنين হায় যদি কোনরূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম إن নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون নুহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নুহ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতর্জনেরা নুহ বললেন তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার তাদের হিসাব নেওয়া আমার পালনকর্তারই কাজ যদি তোমরা বুঝতে وما أنا بطارد المؤمنين إن أنا إلا نذير مبين আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী قالوا لئن لم تنته يا نوح لتكونن من المرجومين তারা বলল হে নূহ যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তর আঘাত নিহত হবে নুহ বললেন হে আমার পালন কর্তা আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে অতএব আমার ও তাদের মধ্যে কোনো ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন অতপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই আমি তোমাদের বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না আমার প্রতিদান তো পালন কর্তা দেবেন তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছো যেন তোমরা চিরকাল থাকবে وإذا بطشتم بطشتم جبارين فاتقوا الله وأطيعون যখন তোমরা আঘাত হানো তখন জালিম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো واتقوا الذي أمدكم بما تعلمون أمدكم بأنعام وبنين وجنات وعيون ভয় করো তাকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও ঝর্ণা إني أخاف عليكم عذاب يوم عظيم আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করি فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين তারা বলল তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয় আমাদের জন্য সমান এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয় আমরা শাস্তিপ্রাপ্ত হব না অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয় এবং আপনার পালনকর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী পরম দয়ালু كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলছেন তোমরা কি ভয় করো না আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন আমিনী في جنات وعيون وزروع ونخل طلعها هضيم তোমাদেরকে কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে উদ্যানসমূহের মধ্যে এবং ঝর্ণাসমূহের মধ্যে শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে